আবু হুরাইরা হ্রদিল্লাহ হতে বর্ণিত তিনি বলেন একদা আল্লাহ রাসুল সাল্লাহ আল্লাহ জনসম্মুখে উপবিষ্ট ছিলেন এমন সময় তার নিকট জনৈক্য ব্যক্তি এসে জিজ্ঞেস করলেন ইমান কি তিনি বললেন ইমান হলো আপনি বিশ্বাস রাখবেন আল্লাহর প্রতি তার মালাকগণের প্রতি কিয়ামতের দিন তার সঙ্গে সাক্ষাতের প্রতি এবং তার রসুলগণের প্রতি আপনি আরও বিশ্বাস রাখবেন পুনরুত্থানের প্রতি তিনি জিজ্ঞেস করলেন ইসলাম কি তিনি বললেন ইসলাম হলো আপনি আল্লাহর ইবাদত করবেন এবং তার সাথে অংশীদার স্থাপন করবেন না সালাদ প্রতিষ্ঠা করবেন ফার জাকাত আদায় করবেন এবং রমজানের সিয়াম ব্রত পালন করবেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন ইহসান কি তিনি বললেন আপনি এমনভাবে আল্লাহর ইবাদত করবেন যেন আপনি তাকে দেখছেন আর যদি আপনি তাকে দেখতে না পান তবে মনে করবেন তিনি আপনাকে দেখছেন ওই ব্যক্তি জিজ্ঞেস করলেন কিয়ামত কবে তিনি বললেন এ ব্যাপারে যাকে জিজ্ঞেস করা হচ্ছে তিনি জিজ্ঞেসকারী অপেক্ষা অধিক জ্ঞাত নন তবে আমি আপনাকে কিয়ামতের আলামতসমূহ বলে দিচ্ছি বাদী যখন তার প্রভুকে প্রসব করবে এবং উটের নগণ্য রাখালরা যখন বড় বড় অট্টালিকা নির্মাণে প্রতিযোগিতা করবে কেয়ামতের জ্ঞান সেই পাঁচটি জিনিসের অন্তর্ভুক্ত যা আল্লাহ ব্যতীত কেউ জানে না অতপর আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম এই আয়াতটি শেষ পর্যন্ত তিলওয়াত করলেন অর্থাৎ কেয়ামতের জ্ঞান কেবল আল্লাহরই নিকট এখান হতে শেষ পর্যন্ত সুরা লুকমান আয়াত নম্বর চৌত্রিশ তারপর ওই ব্যক্তি চলে গেলে তিনি বললেন তোমরা তাকে ফিরিয়ে আনো তারা কিছুই দেখতে পেল না তখন তিনি বললেন ইনি জিব্রিল আলাহিসাল্লাম লোকদেরকে তাদের দিন শেখাতে এসেছিলেন আবু আবদুল্লাহ বুখারি রহমতুল্লা আলহি বলেন আল্লাহ রাসুল সাল্লাহ আলাইসাল্লাম এসব বিষয়কে ইমানের অন্তর্ভুক্ত করেছেন